টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুসালেহীন কিতাব থেকে নিয়মিত আলোচনা নিয়ে এসছি তো আজকের আলোচনার বিষয় বাবুল হাসি আলাল ইসদিয়াদি মিনাল খৈর ফি আওয়াখিরিল ওমর জীবনের শেষ মুহূর্তে শেষ বয়সে বেশি বেশি নেক কাজ করার প্রতি মানুষদেরকে উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এ বিষয়ে অধ্যায় এই অধ্যায়ে ইমাম নবী রাহেমাহুল্লাহ উনি দুটি আয়াত নিয়ে এসেছেন এবং প্রায় চারটি হাদিস নিয়ে এসেছেন প্রথম আয়াত সুরায় ফাতিরের সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মা আমি কি তোমাদেরকে বয়স বাড়িয়ে দিই নাই মা এতটুকু বয়স কি আমি তোমাদেরকে দেই নাই যেই বয়সে তুমি সেই বয়সে তুমি চিন্তা ভাবনা করে অনেক কিছু উপদেশ গ্রহণ করতে পারতে ওয়াজা আকুমুন নাদির এবং তোমার কাছে কি কোনো নজির আসে নাই কোনো প্রমাণকারী জিনিস আসে নাই তো আগে হাদিসে আবু হরাজা হাদিস রসুল বলেন ইলা আখরা হাত্তা সানা রাহুল হাদিস আবু তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন ইলা আখরা আজালাহু হাত্তা বলছেন যে ব্যক্তিকে আল্লাহ তালা ষাট বৎসর বয়স দিয়েছেন ষাট বৎসর বয়স পাবার পরেও যদি সে সৎ কাজ করার যদি সুযোগ না পেয়ে থাকে তাহলে আল্লাহ তালা এমন ব্যক্তিকে মাজুর মনে করেন না এবং তার অজরকে আল্লাহ তালা গ্রহণ করবেন না তাহলে পঞ্চাশ ষাট চল্লিশ বছর বয়স দিয়েছে আর আল্লাহ তালা বলছেন আওয়ালাম নোয়াম্মির কুম আমি কি তোমাকে এত বয়স দেই নাই মা এতাদাক্কার ফিহিমান তাদাক্কার যে বয়সের ভিতরে তুমি ইচ্ছা করলে সেখান থেকে কিছু নসিহত তুমি গ্রহণ করতে পারতে ওয়াজা আকমুন নাদির আবার আমি তোমার কাছে নজিরও পাঠিয়ে দিয়েছি নজির কি নবী পাঠিয়ে দিয়েছি ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন এই নাজির অর্থ বলেছেন নবী আলহিসাল্লাম দ্বিতীয় অর্থ বলেছেন আর সেই বার্ধক্য চুল সাদা হয়ে যাওয়া তোমার বয়স যখন বেশি হয়েছে চুল পাকা শুরু হয়েছে তখন কি তোমার বোঝা উচিত ছিল না যে আমার বয়স কমে আসছে বয়স শেষ হয়ে যাচ্ছে তখনও কি তুমি নেক আমল করতে পারো নাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে স্তর দিয়েছে বাল্যকাল ছিল তারপরে আল্লাহ তালা আবার আমাকে যুবক বানিয়েছে যুবকের পর আমি আবার বার্ধক্যের দিকে রওনা হয়েছি তো এই সব কিছু আমাকে প্রথম থেকে জানা হয়ে যায় যে মৃত্যুর পথে আমি আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি তো ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর বয়স যাদেরকে দিয়েছে এত লম্বা বয়স পাওয়ার পরেও যদি মৃত্যুর কথা আমাদের স্মরণ না হয় এবং জীবনের শেষ বেলাতে গিয়ে যদি এখনও যদি নেক ভালো আমল যদি করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ হয়ে দায়ী হিসাবে গণ্য হব আল্লাহ তালা সেই দিন আমি যতই ওজোর পেশ করি না কেন আল্লাহ তালা আমার ওজোর গ্রহণ করবেন এই বিষয়ে আর একটি হাদিস আনিবনে আব্বাসিন রাজি আল্লাহ আনহুমা কল কানা উমর রাজি আল্লাহ আনহু ইউদু খিলুনি মা আশিয়াখি বদরিন فكأنه بعضهم وجد في نفسه فقال ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন কানা উমর ইউদু খিলুনি মা আশিয়াখি বাদর বলছেন ওমর রাজি আল্লাহ তালানহু তিনি আমাকে ওই মজলিসে ওই বৈঠকে উপস্থিত করতেন যেই বৈঠকে বদরের বড় বড় বয়স্ক সাহাবি অংশগ্রহণ করত অর্থাৎ বদর যুদ্ধে যেই সমস্ত বয়স্ক সাহাবি ওনারা যুদ্ধ করেছেন ওদের বিশেষ ফজিলত আছে ওই সাহাবে একরাম যেই বৈঠকে যেই মজলিসে ওনারা বসতেন পরামর্শের জন্য সেই বৈঠকে অমর রাজিয়া আল্লাহ তালানহু আমাকেও ডাকতেন কে বলছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু তো বলছেন ফাকান্নাহু বাদাহুম ওয়াজাদাফি নাফসিহি ফাকাল লেমা ইয়াদখুল হাদা মানা ওয়ালানা আবনা উন মিসলুহু তো সেই বদরের বয়স্ক সাহাবা একরামদের মাঝে একটা ভিতরে যেন একটা বারবার একটা প্রশ্ন আসছিল যে আমরা এই বয়স্ক মানুষ একত্রিত হয়ে বসি তো আমাদের মাঝে ছোট্ট বাচ্চাটি কেন এসে বসে কান্নাহু ওয়াজাদাফি সাদরিহি সেই তাদের অন্তরে যেন এই জিনিসটা বারবার খটকা দিচ্ছে এবং ওনারা বলছেন যে এই বাচ্চাটা আমাদের কাছে কেন এসে বসে এরকম বয়সের বাচ্চা তো আমাদের বাড়িকে বাড়িতে অনেকেরই আছে তো তাদেরকে নিয়ে আসি না এই বাচ্চাটা বারবার কেন এখানে এসে বসে ফকাল আমার ইন্নাহুমিন হাইতু আলিমতুম বলছে নিশ্চয় সে কোনো মর্যাদার অধিকারী ইন্নাহু মিন হাইতু আলিমতুম তুমি অচিরেই জানবে যে এই বাচ্চাটাকে আমি কেন নিয়েছি এবং তার মর্যাদা কি এই বাচ্চাটাকে আমি কেন এখানে বসতে নিয়ে আসি এবং এর মর্যাদা কি এটা একটু পরে জানবে ইবনে আব্বাস বললেন যে আমাকে একদিন অমর রাজি আল্লাহ তালহু ডেকে পাঠালেন ফাদ খালানি মাহুম যারা এটা নিয়ে এতরাজ করেছিল তাদের কাছে বসতে বললেন ফামা দানি বলছেন সেই দিন আমার যেটা ধারণা সেদিন আমাকে ডেকে ওদের কাছে বসায়ছেন শুধু একটাই কারণে হয়তো তাদেরকে আমার বিষয়ে কিছু জানাতে চান আমার বিষয়ে কিছু জানাইতে চান বলছেন কল মা তাকুলুন ফি কৌলিল্লাহি তাআলা ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহ বলছেন ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়ী যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়ী যখন আসবে এই আয়াতের ব্যাখ্যা ওমর রাজি আল্লাহ তালা জিজ্ঞাসা করেন কাদেরকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করেছেন যে এই আয়াতের ব্যাখ্যা আপনারা কি বলবেন ফাকাল বাজুহুম তো কিছু লোক সেখান থেকে বললেন উমির না নাহমাদুল্লাহ ওয়ানাস্তা ফিরুহু ইদা নাসারানা ও ফাতাহা আলাইনা পুরা আয়াত যেটা ইদা জা আনাসুল্লাহ আল ফত ওরাইতান্না সৈয়দ হলু ফিদিন ইল্লাহি আফওয়াজা যখন নাকি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং মদত আসবে বিজয় আসবে এবং আপনি দেখতে পারবেন মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে সেই মুহূর্তে আপনি আপনার প্রতিপালকের তসবিহ বর্ণনা করুন পবিত্রতা বর্ণনা করুন এবং ক্ষমা চান তাওয়াবা নিশ্চয় তিনি বা কবুলকারী তো এই আয়াত সম্পর্কে যখন বদরের যুদ্ধের অংশগ্রহণকারী বয়স্ক সাহাবা দেখে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এর ব্যাখ্যা কি বলবেন তো তিনারা বললেন যে ইদা নাসারানা উমির নাহমাদুল্লাহ আল্লাহ আমাদেরকে তার প্রশংসা করতে বলেছেন তার কাছে ক্ষমা চাইতে বলেছেন কখন যখন আমরা সাহায্য প্রাপ্ত হব অথবা আল্লাহ আমাদেরকে বিজয়ী দান করবেন তখন আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর তাসবি তাহমিদ করো ওয়া সাকাতা ফালাম আর কিছু লোক কোনো উত্তর দিতে পারলেন না যে এই আয়াতের ব্যাখ্যা কি ফকাল আলী আকাদারিক তাকুল ইবনা আব্বাস ইবনে আব্বাস বললেন তখন অমর আমার দিকে ইশারা করে বললেন যে হে ইবনে আব্বাস তুমি কি বলো তুমি কি এই ব্যাখ্যাই করো যে ব্যাখ্যা এরা করছেন ফাকুল তো তখন আমি বললাম লা আমি এই ব্যাখ্যা করি না কল তিনি বললেন ফামা তাকুল তাহলে আপনার কি ব্যাখ্যা সেটা বলুন কুল তো আমি বললাম হুয়া আজালু রসুল্লাহ সাল্লাম বলছেন এই আয়াতের ব্যাখ্যা আমি এটা বলছি যে আল্লাহ তালা যখন বলছেন যখন তোমাদের সাহায্য আসবে এবং বিজয় আসবে তো এখানের উদ্দেশ্য হলেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এন্তেকাল হওয়াটা বোঝানো যাচ্ছে এখানে আল্লাহ রসুল সাল্লামকে এই দুনিয়ায় তার ইসলামকে বিজয়ী করার জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন তো সেটা যদি হয়েই যায় তাহলে আল্লাহ রসুলকে আর দুনিয়া থাকার প্রয়োজন নাই এই আয়াত আমাদেরকে যে বিষয়টা বলে দিচ্ছে সেটা হলেই অচিরেই আল্লাহ রসুল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন সোহান আল্লাহ ওমর রাজি আল্লাহ আলম মা আলামু মিনহা ইল্লা মা তাকুল ইবনে আব্বাস যা বলছে এর চেয়ে ভালো কিছু আমারও জানা নেই তো এই হাদিস থেকে যে জিনিসটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলেই যে বয়স হলেই যে অনেক কিছু জানা যাবে তাও নয় বয়স হওয়া মানে তখন মানুষকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে হ্যাঁ তখন মানুষদের উচিত যে বয়স হয়ে যাচ্ছে হয়তো তখন কবরের প্রস্তুতি নেওয়া উচিত কিন্তু বয়স কম ব্যক্তি অনেকেই এমনও হতে পারে যে তাদের চেয়ে বেশি জ্ঞানীও হতে পারে তো তাদের কাছ থেকেও আমরা শিখার কিছু পাইলে সেটা গ্রহণ করতে কোনো আপত্তির কিছু নেই عن عائشة رضي الله عنها قالت ما صلى رسول الله صلى الله عليه وسلم صلاة بعد أن نزلت عليه إذا جاء نصر الله والفتح إلا يقول فيها سبحانك ربنا وبحمدك اللهم اغفر لي متفق عليه আয়েশা রাজি আল্লাহ আনহা তিনি বলেন যখন এই আয়াত নাজিল হলো রসুল্লাহ সাল্লামের উপর এরপর থেকে আল্লাহ রসুলাম সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তেন সালাতের ভিতরে সেটা হলো সুবাহানক আল্লাহম্মা রব্বানা অবিহামদিকে আল্লাহ ফিরলি এই দোয়াটি রসুল সাল্লাহ সাল্লাম উনি সবচেয়ে বেশি রুকুতে এবং সেজদাতে পড়তেন যেহেতু আল্লাহ ওনাকে নির্দেশ দিয়েছেন ফাসাবিহ বিহামদি রব্বিক ওয়াস্তাগফির আপনি আপনার রবের পক্ষ থেকে তসবিহ বর্ণনা করুন ইস্তেকফার করুন বিধায় আল্লাহ রসুলাম এই আয়াতের উপর আমল করতে যে এই দোয়াগুলি উনি বেশি বেশি পড়তেন সম্মানিত শ্রোতা শ্রোতামণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তালা আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী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 বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী সুরায় ফাতহের তাফসির এবং সে বিষয়ে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ যে ব্যাখ্যা এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আল্লাহ রসুলামের উপর যখনই এই আয়াত নাজেল হয়েছে তখন উনি রুকুতে এবং সেজদাই সুবাহান রব্বিয়াল আদিম আর সুবাহান রব্বিয়াল আলা না পড়ে এই দোয়াটি বেশি পড়তেন সুবাহান আকাল্লাহম্মা রব্বানা ও বেহামদিকা আল্লাহ ফিলি এ বিষয়ে বোখারি এবং মুসলিমের আরেকটি রেওয়ায়ত আছে কানা রসুল্লাহাম ইউকসিরু আন ইয়াকুল ফি রুকুহি ওয়া সুজুদিহি সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ওয়া ইয়াতাআওয়ালুল কুরআন يعني يتأول القرآن أن يعمل ما أمر به في القرآن في قوله فسبح بحمد ربك واستغفر এই সুরাতে যেহেতু আল্লাহ পাক আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন যে ফাসাব্বিহ বিহামদ রব্বিক আপনার প্রতিপালকের হামদ বর্ণনা করুন তাসবিহি বর্ণনা করুন ওয়াস্তাকফিরহু এবং তার কাছ থেকে ক্ষমা চান বলছেন এই আয়াতের উপর আমল করতে যে আল্লাহ রসুলাম রুকুতে এবং সেজদায় বেশি বেশি এই দোয়াটি পড়তেন সুবাহানকাল্লাহম্মা রব্বানা ওবি হামদিকে ফিল অফি রেওয়ায়তিল্লি মুসলিমিন মুসলিমের একটি রেওয়ায়ত আছে কানা রসুল্লাহাম ইউকিরু কবলা কাবলা আইয়ামুত সুবাহানকাল্লাহম্মা ওবি হামদিকা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক قالت عائشة قلت يا رسول الله ما هذه الكلمات التي أراك أحدثتها تقولها قال جعلت لي علامة في أمتي إذا رأيتها قلتها إذا جاء نصر الله والفتح মুসলিমের একটি রেওয়ায়ত রসুল সাল্লাম বলেছেন যে উনি সবচেয়ে বেশি এই দোয়াটি সবসময় পড়তেন জীবনের শেষ মুহূর্তে সুবাহানাক আল্লাহম্মা রব্বানা অবি হামদিকা আল্লাহম্মা ফিরলি তো আয়সা রাজি আল্লাহ তালানহা বললেন যে কি ব্যাপার আপনি একটা নতুন দোয়া বের করেছেন যেই দোয়াটি আপনি বারবার পড়েন এর কারণ কি তখন তিনি বললেন যে আল্লাহ তালা আমার জন্য একটি আলামত তৈরি করেছে আমার উম্মতের জন্য সে আলামতটি কি ইদা যা আনাসরুল্লাহিউল ফাত আলামত মানে চিহ্ন তো চিহ্ন এটাই আল্লাহ নবী সাল্লামের এতেকালের চিহ্ন মৃত্যুবরণ করবে তারই ভবিষ্যৎবাণী বিধাই আল্লাহ তালা যেহেতু আমাকে তাসবি পড়ার জন্য বলেছেন তাই আমি এই দোয়াটি বেশি বেশি পড়ে থাকি এরপরে যে হাদিসটি সেটি হলে আন আনাসিন রাজি আল্লাহ আনহু কল ইন্নআল্লাহ আজাল তাবাল ওয়াহিয়া আলা রসুলিল্লাহ সাল্লাম কবলা ওয়াফাতিহি হাত্তা তুয়াফিয়া আখতার মা কানাল ওয়াহিউ আলাইহি মুত্তাফাকুন আলাই আনাস রাজি তালা আনহু তিনি বলেন আল্লাহ তালা রসুল সাল্লামের শেষ বয়সের দিকে এসে যত বেশি বেশি ওহি নাজেল করেছেন এত বেশি ওহি পূর্বে নাজেল করেন নাই অর্থাৎ ওনার জীবনের শেষ বয়সে এসে ওহি নাজেল হওয়ার মাত্রাটা বেশি বেড়ে গিয়েছিল যা নাকি পূর্বে এত বেশি ওহি নাজেল হতো না তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হলো যে আল্লাহ তালাও তার রসুল সাহসাল্লামকে জীবনের শেষ মুহূর্তে ওনাকে দিনের কাজের জন্য বেশি ব্যস্ত রেখেছেন ওহি নাজেল বেশি হচ্ছে হুকুম আহকাম বেশি নাজেল হচ্ছে আমলের ক্ষেত্র তৈরি হচ্ছে আমলের দিক দিয়েও বেশি ঝুঁকে যেতে হবে তো যেহেতু মানুষের জীবনের শেষ মুহূর্তে যদি ভালো আমল করতে পারে তাহলে ইন্নামাল আমাল বিল খাওয়াতিম জীবনের শেষ মুহূর্তের আমলটা যদি সুন্দর হয় তাহলে বিচার হবে তার উপর ভিত্তি করেই শেষ জীবনটা ভালো গেলে বলে শেষ ভালো তার সব ভালো তার শেষ ভালো তার যার সব ভালো তার তো শেষ জীবনে এসে ভালো ভালো আমল করলে হয়তোবা আমার বাকি জীবনটায় ভালো বলে গণ্য হতে পারে আনহু কল কল আন নবী কুল্লু আলা মা মা রওয়াহ মুসলিম জাবের আল্লাহ তিনি বলেন রসুল বলেছেন কুল্লু আলা মা মা মানুষেরা কোন বান্দা যেই অবস্থায় মৃত্যুবরণ করবে কেয়ামতের দিন তাদেরকে সেই অবস্থায় উঠানো হবে এই জন্য যারা আল্লাপাকির দিনদার বান্দা নেককার বান্দা অনেকে আমরা শুনতে পাই যে তারা সেজদারত অবস্থায় মারা গিয়েছে অনেকেই শোনা যায় সলাতরত অবস্থায় মারা গিয়েছে অনেকেই শোনা যায় এরকম দিন প্রচার করতে যেয়ে বক্তব্য দিতে দিতেই মারা গিয়েছে মুজাহিদিন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেন তারাও জিহাদ করা অবস্থায় যখন শরীরে জখম লেগে শরীরে তীর লেগে সে ক্ষত বিক্ষত হয়ে যখন সে মারা যাবে কেয়ামতের দিন সে ওই অবস্থায় তাকে কেয়ামতের উঠানো হবে বলছেন তার শরীর থেকে রক্ত প্রবাহিত হবে লাউনুহু কালাউনের দম পারিহু কারি হেলমিস তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হবে রক্তের রংটা তো রক্তের মতো হবে কিন্তু গন্ধ রক্তের মতো হবে না গন্ধটা হবে মিসকম্বরের গন্ধ তাহলে মানুষ যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় তার তাকে কেমন উঠানো হবে এখানে একটি বিষয় যেটা আমাদের চিন্তা করা দরকার আমরা যারা আল্লাহ পাকের নাফর মানে লিপ্ত থাকি অনেক সময় দেখা যাচ্ছে পুরী পুরাটা রাতই আমরা ফিল্ম এবং অশ্লীল কাজে আমরা জড়িত আছি আমরা কিন্তু এখনও একটুও চিন্তা করি না যে এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে মালাকুল মৌত আসে আর আমার যানটা যদি নিয়ে যায় তাহলে আমার মৃত্যুটা কোন অবস্থায় হলো একজন ব্যক্তি যে বেবিচারি কাজ করে জিনা করে তখন যদি সে এই কথাটি স্মরণ করে যে আমার মৃত্যু কখন আমার কাছে আসবে জানি না তবে যে অবস্থায় মৃত্যু হবে সে অবস্থায় আল্লাহ পাক কেয়ামত আমাকে কেয়ামত আমাকে উঠাবে তাহলে এই বেবিচারী অবস্থায় যদি মারা যাই সিগারেট পান করছি ও অবস্থায় যদি মারা যাই মিথ্যা বলছি ওই অবস্থায় যদি মারা যায় চুরি করছি ওই অবস্থায় যদি মারা যায় কারো ওপর জুলুম করছি ওই অবস্থায় যদি মারা যায় তাহলে বুঝে আসলো যে ইন্নামাল আমালুবিল খাওয়াতিম জীবনের শেষ মুহূর্তটা যেভাবে কাটবে আল্লাহ পাক তাকে সেইভাবেই তাকে ভালো এবং মন্দ বলে গণ্য করবে তো এই জন্য সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে জীবনটি দিয়েছেন এই জীবনটির আল্লাহ পাক আমাদেরকে এমনি বেফায়দায় পাঠান নাই বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকুম আবাথা ও আন্নাকুম ইরাইনা আলা তুরজাউন তুমি কি মনে করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছেন আবাসান ফায়দাবিহীন এমনি কোনো লাভ নেই ও আন্নাকুম ইলাইনা আলা তোর যাউন তোমরা কি আমার কাছে ফিরে আসবে না আল্লাহর কাছে যখন ফিরে যাওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন ওনার কাছে সব কিছু লিপিবদ্ধ রয়েছে সব কিছু লিপিবদ্ধ রয়েছে মান কিতাবাহু হা ও মোকরা ও যে কিতাবটা আল্লাহ লিখে রেখেছেন সেটা আল্লাহ পাক আমার হাতে তুলে দিবেন তোমার আমল নামা তুমি নিজে পড়ে দেখো কোন কত বয়সে কোন দিন কোথায় কি করেছো সব কিছু লেখা আছে এবং আয়নার মতো পরিষ্কার ভিডিওর মতো সব কিছু দেখতে পাবেন যে আমার আমল কি কি করেছি তো আমলটা যদি আল্লাহ পাক ডান হাতে দেয় তাহলে ফলাফল ভালো ও আম্মা উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আর আমল নামাটি যদি আল্লাহ পাক বাম হাতে দেয় আল্লাহ যেন আমাদের কাউকে আমল নামা বাম হাতে না দেন বলছেন ফয়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া সে তখন সে বলবে হায় আফসোস লাইতানি লাম উতা কিতাবিয়া আল্লাহ যদি আমার এই আমল নামাটা আমার হাতে যদি না দিত তাই ভালো ছিল কেন এটা বলবে যেহেতু আমল নামা সে দেখতে পাবে যে আমি কি করেছি কখন কোন অন্যায় করেছি কখন কোন জুলুম করেছি কখন কোন গুনাহ করেছি সব কিছু দেখতে পাবে আর এমন একটি কিতাব আল্লাহ পাক মানুষের হাতে তুলে দিবেন মা লিহাজাল আল কিতাব বলছেন মানুষ আফসোস করে বলবে যে মা কিতাব কেমন কিতাব আমার হাতে তুলে দিলেন আমার জীবনের যত গুণা আছে ছোট হোক বড় হোক সব গুণাই তো দেখি এখানে লিপিবদ্ধ করা আছে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী সেই দিনের ভয় আমাদের অন্তরে আসতে হবে সেই দিনের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে সেই দিনকে কেন্দ্র করে আমি যদি একটি ক্ষুদ্র কোনো নেক আমল করি খায়রান ইয়ারাহু ওই আমলটি আল্লাপা কেয়ামতের দিন আমাকে দেখিয়ে দেবেন তার বদলা দিবেন দেবেন ওমাইয়ামাল মিসকালা জার্রাতিন শার্রাইয়ারাহু আর যদি সামান্য কোনো অন্যায় কাজও আমি সেই দিনই করে থাকি তাহলে সেই দিনও আল্লাহ তালা আমাকে দেখিয়ে দিবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই এই অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে এর পরবর্তী অধ্যায় যেটা সেটা হলেই বাবুন ফি বায়ানি কাসরাতি তুরুকিল খাইর ভালো কাজের বিভিন্ন পন্থার বিষয়ে অধ্যায় অর্থাৎ কেহ যদি কোনো নেক কাজ করতে চায় আমরা ধারাবাহিকভাবে যে আলোচনার যে ধারাটা আমরা পাচ্ছি সেটা হলেই আমাদেরকে প্রথমেই এই হাদিসের শুরুতে এখলাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে বলেছে যে এখলাসের সাথে সাথে তৌবা করা দরকার তাকোয়ার বিষয়ে আলোচনা করেছে এরপরে মোজাহেদা বেশি বেশি কাজের ভিতরে উদ্বুদ্ধ করার চেষ্টা এ বিষয়ে আলোচনা করেছে ইস্তেকামাত অটল থাকার বিষয়ে এরপরে বলেছে যে তুমি আমলের দিকে ধাবিত হও আর তাও যদি না পারো জীবনের শেষ মুহূর্তে আমল করার ক্ষেত্রেও তোমরা ধাবিত হও এই যে ধারাবাহিকতার সাথে খুব সুন্দরভাবে এই জন্য বলা হয় যে এই রিয়াজ সালেহিনটি এত গুরুত্বপূর্ণ কিতাব যে ইনি এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে বইটাকে সেটিং দিয়েছেন এবং এটাকে তার টিপ দিয়েছেন যে একজন মানুষ তার বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যা যার কিছু দরকার সব কিছু এই বইয়ের ভিতরে আছে এই জন্য এই বইটি আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে থাকা দরকার এবং এই বইটি আমাদের পড়া দরকার এই বইয়ের মাধ্যমে ব্যক্তি জীবনে ঠিক তেমনি পারিবারিক জীবনেও দিক নির্দেশনা এই কিতাব থেকে আমি গ্রহণ করতে পারি ঠিক তেমনি আমার পরলৌকিক জীবন আখেরাতের জীবনের জন্য আমাকে কি করতে হবে কি প্রস্তুতি দুনিয়ায় আমি কি কি আমল করব কেমনভাবে আমল করব এই কিতাবটি আমাদের জীবনের জন্য একটি বড় পরিবর্তনের মাধ্যম হয়ে আসবে বলে আশা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কিতাবটি খালেস আল্লাহর সন্তুষ্টর জন্য এটা পড়া এটা দর্শে নিয়ে আসা আলোচনায় নিয়ে আসা শোনা এবং তার উপর আমল করা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এই দোয়া করেই আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তার দিনের বুঝ এবং তার উপর আমল করা যেন তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা